খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর নিকট ভুনা জব আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন তখন তাকে বলা হলো এটা তো জব এতে তিনি হাত গুটিয়ে নিলেন খালিদ রদিল্লাহ তালাহু জিজ্ঞেস করলেন এটা কি হারাম তিনি বললেন না যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই আমি এটা খাওয়া পছন্দ করি না তারপর খালিদ রদিল্লাহ তালাহু তা খেতে থাকলেন আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখছিলেন